সূর্যের আলোতে ভুবন ছড়ায় ফুলের সুবাসে মনে গজুড়ায় সূর্যের আলোতে ভুবন ছড়ায় ফুলের সুবাসে মনে গজুড়ায় তুমি তো আমার মহান খুদা তুমি মাওলা তুমি মালিক تم ہی مو دیر اوگو اللہ او اللہ او اللہ او اللہ او اللہ او اللہ او اللہ اگو اللہ নদীর জোয়ার ছোটে চলে যায় এসব গলি প্রভু তোমারি সারাই নদীর জোয়ার ছোটে চলে যায় এসব গলি প্রভু তোমারি সারায় অতনে আমার یںئیں چہائے گمر چوہائے گو اللہ اوگو اللہ اگو اللہ اگو اللہ او گو اللہ او گو اللہ اگو اللہ اگو اللہ এ পাখিরা গাহে কালো সুরে কহু কহু রবে তোমারি নাম এ পাখিরা গাহে কালো সুরে কহু কহু রবে তোমারি নাম অডেলেরি জিক দিয়েছ তুমি অডেল রিজিক দিয়েছ তুমি দিয়েছ মদের সম্মান اوگو اللہ او گو اللہ او گو اللہ او گو اللہ او گو اللہ او گو اللہ او گو اللہ او گو اللہ اے جی بونے مارو تماری ہاتھے না ও পারে জীবন দিতে এ জীবন মরণ তোমার হাতে না ও পারে জীবন দিতে তোমার কাছে জীবনে মরণ তোমার কাছে জীবনে মরণ প্রভু করি তোমার শরণ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ শেষ সন্ধি আমার প্রিয় কবির নাম শুনবে এ তোমার কাছে করি আর মান তুমি মোদের মালিক রহমান এ তোমার কাছে করি আর মান তুমি মোদের মালিক রহমান এমডি সাইফুদ্দিন গাই তোমার গুণগান এমডি সাইফুদ্দিন গাই তোমার গুণগান মুদিদি আল্লাহ মহান ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ সূর্যের আলোতে ভুবন ছড়ায় ফুলের সুবাসে মন গো জোড়ায় সূর্যের আলোতে ভুবন ছড়ায় ফুলে ফুলের সুবাসে মন গজুড়ায় তুমি তো আমার ওহান খোদা তুমি মাইলা তুমি মালি তুমি মোদের আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ এই সুন্দর গজলটি পরিবেশন করলে আপনাদের সকলের প্রিয় শিল্পী এমডি সাইফউদ্দিন হোসেন গজলে Madina full volume number four গজলগুলি সংগ্রহের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইট ডব্লু ডট অনিবাস ডট ইন